আলাইকুম আলমিন আলা ওয়ালা প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমাদানের ত্রিশ আসরের এ আয়োজনে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও আমরা একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়টি হল জীবন ও রমাদান আমাদের জীবনেরই একটি অংশ হল রমাদান আমাদের জীবনকে আল্লাহ তালা বারোটি ভাগে ভাগ করে দিয়েছেন বছরের বারোটি মাস এটি সময়ের ভাগ একই সাথে আমাদের জীবনেরও ভাগ প্রিয় দর্শক রমাদানকে কতটা কার্যকরভাবে আমরা কাজে লাগাবো সেজন্যই এই আলোচনার অবতারণা করা হয়েছে আমাদের জীবনটি জীবনকে আমরা পাঁচটি পর্বে আমরা একে ভাগ করতে পারি জীবনের দিক থেকে আমাদের ব্যক্তিসত্তার দিক থেকে আমাদের জীবনকে পাঁচটি পর্বে আমরা নিতে পারি একটি হলো শিশুকাল এটি হলো জন্মদিন থেকে পনেরো বছর পর্যন্ত দ্বিতীয়টি হলো যৌবনকাল এটি হলো ষোলো বছর থেকে ৩৫ বছর পর্যন্ত তৃতীয় হলো প্রৌঢ়কাল এটি ছত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত চতুর্থ হল বৃদ্ধকাল এটি একান্ন বছর থেকে সত্তর পর্যন্ত আর পঞ্চম হল নিকৃষ্টতম জীবন মৌসুম সেটি হল একাত্তর থেকে জীবন শেষ হওয়া পর্যন্ত আরবি ভাষায় একে আরজালুল ওমর বলা হয় নিকৃষ্টতম জীবন দুর্বলতম জীবন নিকৃষ্ট মানে দুর্বলতার অর্থে সব জিনিসেই বিশৃঙ্খলা হয়ে যায় এই সময়ে জন্য এই যে যে জীবনটি আমরা অতিক্রম করছি মোটামুটি এই পাঁচটি মৌসুম পাঁচটি ঋতুর মতো আমরা এই পাঁচটি পর্ব আমরা পার হয়েই অনেকে আমরা কবরে যাই কিছু কম বেশ হতে পারে কিন্তু মোটামুটি জেনারেল হিসাবটা এরকমই শৈশবকাল যেটি আমরা যে শিশুকাল আমরা পেয়েছি আজকে যারা শিশু তারাও পাচ্ছে শিশুকালটি হল মাতা পিতার সাথে সম্পৃক্ত একটি মৌসুম এ সময় তার শিক্ষক মূলত মাতা পিতা মাতা পিতার জন্য সুরাবানি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতে যে দোয়াটি করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে অকুর রব্বের হাম হুমা কেমা রব্বায়ানি সগিরা ওহে সন্তান তুমি বলো হে আমার রব মাতা পিতাকে তুমি করুণা করো মেহরবানি করো দয়া করো কেমা রব্বায়ানি সগির যেভাবে তারা দয়া পরবশে আমাকে তারবিয়ত করেছিলেন আমাকে শিক্ষা দিয়েছিলেন লালন পালন করেছিলেন শারীরিক মানসিক নৈতিক আদর্শিক সর্বদিক থেকে সগির আমার শৈশবে শিশুকালে তারা আমাকে যেভাবে তাদের করুণা দিয়ে রহমত দিয়ে স্নেহ মায়া দিয়ে আমাকে লালন পালন করেছিল তার বিয়ত করেছিল আল্লাহ সেই লালন পালনটি আজকে তুমি আমার মাতা পিতাকে করো দেখুন এখানে তার বিয়তের বিনিময়ে কিন্তু দোয়াটি করা হয়েছে মাতা পিতার দায়িত্ব কি মাতা পিতার দায়িত্ব আজকে পৃথিবীর অধিকাংশ মাতা পিতাই ভুলে গেছে মাতা পিতার মূল দায়িত্ব হলো শিশুকে আদব শিক্ষা দেয়া কোরআন শিক্ষা দেয়া শিশুকে ইমান শিক্ষা দেয়া ইসলাম শিক্ষা দেয়া নৈতিকতা শিক্ষা দেয়া যত ভালো জিনিস রয়েছে যত উত্তম জ্ঞান রয়েছে এসব কিছু তাকে শিক্ষা দেয়া সুরা আল ইমরানের উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওলা কিন কুন রব্বানি ইন তোমরা রব্বানি হও রব্বানি যারা ছোট ছোট জ্ঞান দিয়ে আগে মানুষকে গড়ে বড় জ্ঞান দেওয়ার আগে শিশুদেরকে ছোট জ্ঞান দিয়ে গড়ো ওলাকিন কোন রব্বানি ইন তোমরা রব্বানি হও কি দিয়ে রব্বানি হবে বেমা কুন তুম তু আল্লিমুন আল কিতাব তোমরা যে আল্লাহর কোরআন তালিম দেবে অবেমা কুন তুম তাদরুসুন আবার আল্লাহর কোরআন নিজেরাও যে তোমরা শিখবে শিক্ষা দেবে নিজেরা শিখবে এরই মাধ্যমে তোমরা রব্বানি হতে পারবে যে মাতা পিতা রব্বানি হয়েছেন যে মাতা পিতার কপাল বড় কোপান যারা সৌভাগ্যবান মাতা পিতা অর্থাৎ রব্বানি মাতা পিতা অর্থাৎ এমন মাতা পিতা যারা নিজের শিশুকে নিজেরা কোরআন পড়ান নিজের শিশুকে নিজেরা নবীজির হাদিস শেখান নিজের শিশুকে তারা ইসলামের জ্ঞান শেখান এরা হলো রব্বানি মাতা পিতা এ রব্বানি মাতা পিতার জন্যই মূলত দোয়াটি করা হয়েছে সরাবানি ইসরায়েলের সব চব্বিশ নম্বর আয়তে ওকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা তুমি বলো আমার মাতা পিতা আমার শৈশবে আমাকে যেভাবে তার বিয়ত দিয়েছিলেন হে আল্লাহ তাদেরকে সেভাবে তুমি দয়া করো রহমত করো মায়া দাও তার বিয়তের মাত্রা যেরকম যার তার বিয়ে যত উন্নত ছিল যেই যে মাতা পিতার শিশু শিক্ষা যত বড় ছিল যত উন্নত ছিল যত কোরআনিক ছিল তত বেশি মায়া তাকে দাও যে মাতা পিতা শিশুকে যত বেশি কোরআন শিক্ষা দিয়েছেন যত বেশি হাদে শিক্ষা দিয়েছেন যত বেশি আল্লাহর শিক্ষা শিক্ষিত করেছেন তত বেশি এই দোয়ার ফল সে মাতা পিতা লাভ করবেন আর যিনি যত কম করেছেন এই ক্ষেত্রে তিনি তত বেশি কম পাবেন যিনি একবারে জিরো তিনি এ দোয়ার ক্ষেত্রে জিরোই থাকবেন অকর রব্বির হুমা কেমা রব্বায়ানি সগিরা সুরা তাহরিমে ছয় নম্বর আয় তালা বলেছেন ইমানদাররা তোমরা নিজেদেরকে আর নিজেদের সন্তানদেরকে পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও এতে তফসির করা হয়েছে আল্লিম ওহম ওয়াদ্দেবহম ওদেরকে ইসলামিক জ্ঞান শেখাও ওদেরকে শিষ্টাচার শেখাও ইসলামিক শিষ্টাচার কোরআন সুন্নার জ্ঞান শেখাও এই জ্ঞান দিয়ে সে জাহান নাম থেকে বাঁচবে আজকে শিশুদেরকে আমরা ছেড়ে দিয়েছি ডরিমনের কাছে সিরিয়ালের কাছে নষ্টামো ভ্রষ্টামো সেক্স ভায়োলেন্স ওরা কি শেখে আমাদের ঘরে অবৈধ যৌনতা শেখে আর খুনাখুনি শিখে এই দুটোই তো আজকে মিডিয়ার জগতে সবচেয়ে বড় জিনিস হলো এই দুটা আমাদের পত্রপত্রিকা লেখা হয় ফিল্মি স্টাইলে ডাকাতি করেছে ফিল্মি স্টাইলে খুন করেছে ফিল্মি স্টাইলে ব্যাংক করেছে এই ফিল্মি স্টাইল এই শব্দটা কোথেকে আসলো এই ফিল্মগুলো তৈরি করে করে যত নোংরামো নষ্টম আমরা জাতির সামনে দেই আমরা তো বুঝি না আমরা যারা বুড়ো আমরা বুড়ো হয়ে গেছি আমাদের তো চেতনা নাই আমাদের আমরা আমাদের শৈশব ভুলে গিয়েছি একটা শিশুদের দেখার সাথে সাথে সেটা নিজের জীবনের পার্ট বানিয়ে নেয় সেটা তো আমাদের খেয়াল নেই আমরা তো অবৈধ বিনোদনের জন্য কয়েকটা পয়সা রুজি করার জন্য এগুলো দিয়েছি এগুলো দিয়ে কয়টা পয়সা রুজি করব। পেটে জাহান নামের আগুন ঢুকাবো কিন্তু আমাদের ওই ওই পেট ভরতে গিয়ে যে আমাদের শিশুদের সর্বনাশ হয়ে গেল এখন ফিল্মে স্টাইলের ডাকাত ফিল্মে স্টাইলের খুনি হাইজাকার ফিল্মে স্টাইলের ধর্ষক ফিল্মে স্টাইলের কত কিছু শিশুদেরকে ফিল্মে স্টাইল নয় হ্যাঁ ফিল্মে স্টাইলে তাদেরকে আল্লাহওয়ালা বানানো যেত ফিল্মে স্টাইলে তাদেরকে বিজ্ঞানী বানানো যেত ফিল্মে স্টাইলে তাদেরকে একজন নীতিবান বানানো যেত ফিল্মে স্টাইলে তাদের নৈতিক পুনর্জাগরণ আনিয়ে দেওয়া যেত তাদের জীবনে তাহলে সেটা সার্থকতা হতো প্রিয় দর্শক শিশুর শিশুকালটি নষ্ট করবেন না শিশুকালকে আপনি সাজিয়ে দেন কোরআন সন্না দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম যে তার জাতির সাথে বিতর্কে জড়িয়েছিলেন আল্লাহর তাওহিদ একত্ববাদ নিয়ে প্রথমে তিনি কি করলেন নক্ষত্র নক্ষত্রকে তারকাকে তিনি রব বলে ডাকলেন তারকা অস্ত গেলে বলেন না অস্তগামী কোনো জিনিস আমার রব হতে পারে না চাঁদ উঠল চাঁদকে তিনি রব বলে উক্তি করলেন চাঁদ অস্ত গেলে বললেন না এটাও তো আমার রব হতে পারে না আল্লাহ আমাকে হেদায়ত না করলে আমি বিভ্রান্ত হয়ে যাব সূর্য উঠল বললেন হা হাজা রব্বি হাজা আকবর এটা অনেক বড় এটা আমার বড় রব যখন সে অস্ত গেল সে বলল আমি আমার দেহ মন সবকিছুকে ফিরিয়ে দিলাম ওই ষষ্ঠার দিকে যিনি এই কুল মখলুকাতকে সৃষ্টি করেছেন জানেন কি ইব্রাহিম আলাইসাল্লাম কত বয়সে এই বিতর্কটা করেছিলেন তিন বছর বয়সে তাফসির কারকগণ লিখেছেন ইব্রাহিম আলাইসালামের তখন বয়স হলে মাত্র তিন বছর তিন বছরের শিশু এমন একটি বিতর্ক করেছিল তার গোটা জাতি তিন বছরের শিশুর সামনে পরাস্ত হয়ে গেছে অতএব শিশুর শিশুকাল অবশ্যই আপনাকে সেভাবে সাজিয়ে দিতে হবে জ্ঞান বিজ্ঞান দিয়ে ইমাম বুখারির মাতা পিতা ইমাম বুখারিকে এমন শিক্ষা দিয়েছেন এগারো বছরেই বুখারি শরীফ লেখা শুরু করেছে এগারো বছর ভারতবর্ষের মৌলানা ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলাই আট বছর বয়সে মুফতি হাফেজে কোরআন বড় আল্লামা বিন কাসিম যিনি ভারত জয় করেছিলেন সতেরো বছরের যুবক আর এখন তো বিদ্যালয়ে আমরা বৃদ্ধ হয়ে যাই বিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বের হতে হতে চুল দাঁড়ি পেকে যাওয়ার অবস্থা অতএব শিশুর জীবন নষ্ট করবেন না শিশুর জীবনকে মৌসুমকে কাজে লাগাতে হবে বিশেষ করে এই রমাদান মাসকে যারা শিশুর শৈশবের উপরে আমরা জুলুম করেছি রমাদান থেকে আমাদের শুরু করা উচিত শিশুর শৈশবের মহা গুরুত্বপূর্ণ এই কালকে এই মৌসুমকে যাতে আমরা কাজে লাগাতে পারি প্রিয় দর্শক জীবনের দ্বিতীয় পর্ব আমাদের শুরু হয় পনেরো বছর যখন পেরিয়ে ষোলোতে পদানত হই আমরা ষোলো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যৌবন কাল আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন ওই যুবককে সাবন যে যৌবনে পদার্পণ করেছে আল্লাহর এবাদত করতে করতে যৌবন কাজকে কাজে লাগিয়েই জান্নাতুল ফেরদাউস অর্জন করা যায় যৌবনের এই পর্ব শেষেই তারা নবুয় পেয়েছেন যৌবনের পর্বের সুন্দর সব নীতি জ্ঞান এসব কিছু দিয়ে নিজেকে সাজিয়ে নেয়ার পরেই আল্লাহ তাদেরকে অধিকাংশ নবীকে নবুয় দিয়েছেন প্রিয় দর্শক অতএব যৌবন যদি কারো নষ্ট হয়ে যায় তা সবই নষ্ট হয়ে গেল ইউসুফ আলাইসালাম তার টকবগে যৌবনকালে তৎকালের বিশ্ব সুন্দরী জোলাইখার প্রস্তাবে নিজেকে কিভাবে সেভ করেছিলেন অথবা আলাই সালাম যখন তরুণী ছিলেন যখন একেবারে সুদর্শন যুবকের ছবি নিয়ে জিব্রাইল তার সামনে উপস্থিত হলেন কিভাবে নিজেকে তিনি নৈতিকতার বাঁধনে বেঁধে রেখেছিলেন বলেছিলেন রহমান যুবক তুমি যদি হও তাহলে আমার কথায় তুমি ভয় পাবে আমি আশ্রয় নিচ্ছি তোমার থেকে তুমি কেন আমার গৃহে ঢুকেছ ধ্বংস হয়ে আজকের তরুণী কোনো মেয়ে কি এটা বলবে নাকি প্রেম নিবেদন করবে প্রেমের তো একটা মাত্রা আছে একটা পরিবেশ আছে সেটা হলো স্বামীর সাথে বৈধ পবিত্র হালাল যার সংস্পর্শ শুধু তাকে দুনিয়াতে সুখী করবে কবরে সুখী করবে পরকালে সফল কাম করবে শুধু তার জীবনকে পূর্ণময় করবে পবিত্র করবে তাকে নিবেদন করা যায় কিন্তু মারিয়াম তো সেটাও নিবেদন করলেন না কারণ সে তো তখন তিনি মনে করেছিলেন এ মানুষ যুবক তার সাথে তো আমার সম্পর্ক বৈধ হতে পারে না বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে না এই জন্য আউজবির রহমান ইমিনকা ইনকুন তাকিয়া আজকে তরুণীদের মারিয়ামকে ফলো করা উচিত সিনেমার কোনো নায়িকাকে ফলো করলে জাহান নামে যেতে হবে আর মারিয়ামকে ফলো করলে জান্নাতে যাওয়া যাবে আর তরুণদের ইউসুফ আলাইসাল্লামকে ফলো করা উচিত ইউসুফ আলাইসাল্লামকে ফলো করলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফলো করলে দুনিয়ার সুখ আসবে আখেরাতের সুখ আসবে আজকের যুবকরা তোমাদের জন্য একটি হাদিস শোনাচ্ছি আজে কামিন শাহ বিন সাবোয়াহ তোমার প্রতিপালক ওই যুবকের ব্যাপারে বিস্ময় করেন যে যুবকের যৌবনকালে কোনো সবোয়া নেই কোনো অবৈধ প্রেম নেই প্রায় যুবকেরাই কোনো না কোনো অবৈধ সম্পর্কে মাতা পিতার অবহেলার কারণে বা যুবকদেরকে পারিবারিক জীবন না দেওয়ার কারণে বৈবাহিক জীবন না দেওয়ার কারণে তারা কোনো না কোনো অন্যায় কাজে আজকে কোটি কোটি যুবক যুবতীদের অবস্থা দেশ রাষ্ট্রে সারা বিশ্বে দেখলে আজকে আমরা তো এগুলিতে বলার অপেক্ষা রাখে না যে কোন পর্যায়ে চলে গেছে নোংরামোর কোন পর্যায়ে চলে গেছে গোটা মানব জাতি আজকে অপবিত্র হওয়ার উপক্রম হয়েছে এজন্য আল্লাহ তালা ওই যুবক যুবকের যুবকের চরিত্র দেখে বিস্ময় করেন যার যৌবনকালে তার অবৈধ কোনো সম্পর্ক ছিল না কারোর সাথে আল্লাহ বলেন আই হাসাবু মিনাজলি অহে তরুণ অহে যুবক যে তার যৌবনের দাবি দাওয়াকে বর্জন করে আছো আমার দিকে ছেয়ে তুমি তো আমার কাছে আন্তা এন্দি মালা মালাইকাতি তুমি আমার কাছে আমার ফেরেস্তারই মতো আল্লামা ইবনুল জৌজি মহসেমুল অমর গ্রন্থে হাদিস দুটি বর্ণনা করেছেন মানুষ যখনই সে পনেরো বছর পেরিয়ে যৌবনে পদার্পণ করে প্রথম দিনেই তার উপরে ফরজ হয়ে যায় আল্লাহকে চেনা গতানুগতিক ভাবে নয় দলিল প্রমাণ দিয়ে তার আকল দিয়ে তার এলম দিয়ে কোরআন সন্না দিয়ে কোরআন থেকে সে আল্লাহকে জেনে নেবে আল্লাহর নিরানব্বইটি পরম সুন্দর নাম বিউটিফুল নেমস থেকে আল্লাহকে জেনে নেবে ওগুলির মর্ম বুঝে আল্লাহর ব্যাপারে সে আকিদা বিশ্বাস তৈরি করবে তারপর সে কোরআন শিখবে সে হাদিস শিখবে সে জ্ঞান বিজ্ঞানের যতগুলি প্রয়োজনীয় শাখা পোশাখা রয়েছে সেগুলোতে সে বিচরণ করবে তাহলে সে তার এই যৌবনকে তার জীবন নির্মাণের জন্য সেই ব্যবহার করতে পারবে সে জান্নাতে যেতে পারবে একজন যুবকের জন্য এই রমাদানের মৌসুমটি এক বিরাট মৌসুম নিজেকে সামলে নেয়ার জন্য নিজের চরিত্রকে পবিত্র বানাবার জন্য সকল অবৈধ সম্পর্ক ছিন্ন করে রব্বুল আলমিনের সাথে হৃদয়ের আত্মার সম্পর্ক রচনার জন্য এই রমাদানটি কত উত্তম একটি সময় এ সময় শয়তানগুলো বন্দী আছে নফস দুর্বল হয়ে আছে আত্মা সবল হয়ে আছে সে দর্শক এই যৌবনকালের পর এই যৌবনকালকে নষ্ট করলে আফসোসের আর কোনো সীমা পরিসীমা থাকবে না কারো জীবনে যৌবনকালের পরে আসে আমাদের প্রড়কাল অর্থাৎ ছত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত প্রড়কাল এ সময়ে ধীরে ধীরে যৌবন যৌবনের সেই আবেশগুলো চলে যায় চুল দাঁড়ি সাদা হয়ে আখেরাতের বাতি জ্বালিয়ে দেয় নিজের জীবনে মৃত্যুর বাতি একটা সাদা চুল যেন একটা মৃত্যুর বাতি জ্বলে উঠল হোয়াইট সিগনাল আমার চুলে দাড়িতে মোছে এটা জেগে উঠল আমাকে জানান দিল যে প্রস্তুত হতে থাকো সময় আর বেশি নেই আল্লাহ বলেছেন আওয়ালাম নু আম্মির কুম্মা ওয়াজা তোমাদেরকে কি আমি এমন জীবন দেইনি যে জীবনে তোমরা উপদেশ যারা উপদেশ নেয়া তার উপদেশ নিতে পেরেছে তোমাদের কাছে সতর্ককারী এসেছে সতর্ককারী হলো সাদা চুল সাদা দাড়ি সাদা মোচ এগুলো হলো ওয়ার্নিং দাতা আমাদেরকে মৃত্যুর জন্য সতর্ককারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রিয় দর্শক জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান মান কল সুবহান আল্লাহ হবে হামদে কেউ যদি শুধু সোহান আল্লাহ হামদিহি বলে সাথে সাথে জান্নাতে তার জন্য একটি খেজুর বৃক্ষ তৈরি হয়ে যায় জীবনের কয়েকটি সেকেন্ডকে কাজে লাগিয়ে অনন্ত নিয়ামত উপার্জন করা যায় দাউদা তয়িকে একজন প্রশ্ন করেছিলেন আপনি শুধু জুস খান কেন রুটি খান না কেন তিনি জবাব দিলেন যতক্ষণে রুটি খাবো আমি ততক্ষণে পঞ্চাশটি আয়াত পড়ে আমি বিরাট কিছু অর্জন করতে পারি রুটির পেছনে সময় বেশি লাগে ওই সময়টা আমি তেলাওয়াতের পেছনে দেই এই জুসটা খেতে আমার দু এক সেকেন্ড কয়েক সেকেন্ডে খাওয়া হয়ে যায় এই জন্য জুসটা খেয়ে নিই সে মহান আল্লাহ তারা জীবনকে কিভাবে মূল্য দিয়েছেন প্রিয় দর্শক পঞ্চাশের পর একান্ন থেকে সত্তর পর্যন্ত বার্ধক্যকাল বৃদ্ধ বয়সে পাপ করা কত খারাপ আজকে বার্ধক্যেও বহু মানুষ পাপাচারে জর্জরিত হয়ে আছে আল্লাহর কাছে সবচেয়ে গৃহীত মানুষ যে বৃদ্ধকালে পাপ করে বৃদ্ধ হয়ে বা বিচার করে শাইখুন জানিন বৃদ্ধ হয়েও সে চরিত্র খারাপ সে আল্লাহর কাছে গৃহীত ব্যক্তি তারপর যে জাল ওমর আশি বছরের পর যে জীবনটা আসে এটা তো হলো এই সময় মানুষ আল্লাহর কাছে বন্দী হয়ে যায় এই সময় তো আর পাপের কল্পনাই করা যায় না আশি বছর যার বয়স হয়ে গেল আসিরুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হাতে বন্দি ব্যক্তি সে চুলদাঁড়ি সব সাদা হয়ে গেছে আল্লাহ তাকে দেখলে সরমান মুসলিম আল্লাহ তালা চুল দাঁড়ি মোট সাদা হয়ে যাওয়া মুসলিমকে দেখে লজ্জা পান কিভাবে তাকে শাস্তি দেন আল্লাহ এ সময়ে একেবারে পাপা চার থেকে মুক্ত হয়ে ফেরস্তা স্বভাবের হয়ে যাওয়া উচিত প্রিয় দর্শক আসুন না আমাদের জীবনের এই পাঁচটি মৌসুমকে আমাদের এই রমজানে যিনি যেই মৌসুমে আছি কেউ যৌবনে আছি কেউ প্রহর্তে আছি কেউ বার্ধক্যে আছি কেউ আরজাল লোমরে আছি যিনি যে বয়সে আছি আমরা সেই বয়সে তো এই রমজান পেয়ে গেছি আজকে আমরা এই রমদানকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে নুরানি করে নেই জান্নাতের উপযোগী করে নেই আল্লাহ আমাদের তফিক দান করুন সুবাহানক আল্লাহামদিক আসাদু আল্লাহ আস্তাকুরুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত